السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحب اجمعین اما بعد فقد قال المؤلف رحمہ اللہ تعالی وان انس رضی اللہ عنہ قال کان رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا خرج مسیرت سلاسة امیال او فراسخہ صلی رکاتین رواہ مسلم আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাতাম নাজল মোহাম্মদ সাল্লাহামের আলি সাল্লামের আজকে যে হাদিসগুলি আসবে সেগুলি হচ্ছে সফর সংক্রান্ত মুসাফির কখন কসর করবে কি অবস্থায় কসর করবে মুসাফির কসর এবং জমা করা আনাস আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলছেন যে কানা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এজা খারাজা মসিরাতা সালাসাত আমিয়াল আও ফারাসেখ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তিন মাইল বা তিন ফারসাখের দূরত্বে বেরিয়ে পড়তেন সাল্লা রাকাতেন তখন দুই দুই রাকাত নামাজ পড়তেন চার রাকাত বিশিষ্ট নামাজকে দুই রাকাত পড়তেন রহ মুসলিম হাদিসটি সহি মুসলিম রয়েছে হাদিস সাধারণ মানুষের জন্য খানিকটা অস্পষ্ট নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তিন মাইল দূরে যখন চলে যেতেন অথবা তিন ফারসাখ দূরে চলে যেতেন তিন মাইল চাইতে একটু বেশি দূরত্ব হচ্ছে তিন ফারসাখ ফারসাখ কাকে বলা এক ফারসাখ সমান তিন মাইল তাহলে তিন মাইল তো বুঝছেন মিল আরবিতে ওটাই আমরা মাইল বলে থাকি আর ফারসাক হচ্ছে এক ফারসাক সমান তিন মাইল তাহলে তিন ফারসাক হলে কত হবে নয় মাইল নয় মাইল দূরে যখন নবী করিম সাল্লাম যেতেন তখন কি করতেন মদিনা থেকে নয় মাইল দূরে বা তিন ফারসাক নয় মাইল অথবা তিন মাইল দূরে তিন মাইল থেকে নয় মাইল দূরে গেলে কসর করতেন সাল্লা আইন চার রাকাত বিশিষ্ট সালাদ দুই রাকাত পড়তেন এর মানে কি এর মানে যদি এরকম সাধারণ মানুষ ধরেন যে এটা হচ্ছে শেষ দূরত্ব লাস্ট ডিস্টান্স অর্থাৎ কেউ যদি নয় মাইল দূরে যায় তাহলে সে মুসাফির হয়ে গেল বাহ্যিক অর্থ সাধারণ মানুষেরই বুঝবে তাই না যে নবী সাল্লা নয় মাইলের দূরত্বে গেলে বা তিন মাইলের দূরত্বে গেলে কি করতেন কসর করতেন তুই ফতুয়া ভুল হয়ে যাবে একেবারে স্পষ্ট এটা কেউ বলেনি শেষ দূরত্ব যদি আপনার নয় মাইল থাকে নয় মাইল কেন বিশ মাইলও থাকে তবু কসর করা চলবে না তো এই হাদিসের অর্থ কি এই হাদিসের অর্থ হচ্ছে যে লাস্ট ডিস্টান্স শেষ দূরত্ব বা গন্তব্য স্থান অন্য ভাষায় গন্তব্য স্থান অনেক দূরে সেটা সফরের দূরত্ব কিন্তু নবী করিম সাল্লাম মদিরা থেকে তিন মাইল দূরে চলে গেলেই কি করতেন কসর করতেন বর্ণনাকারীর সন্দেহ তিন মাইল বলেছেন অথবা তিন ফারসা কোন বর্ণনাকারী সন্দেহ তিন মাইল তিন মাইল সাধারণত গেলে তখনকার মদিনার ঘর বাড়ি শেষ হয়ে যেত মদিনার জনবস্তি শেষ হয়ে যেত মদিনার এপার থেকে ওপার খুব বেশি তিন মাইল এখন অনেক বেশি হয়ে গেছে তো এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে যে তিন মাইল দূরে গেলে মদিনা শহর থেকে বেরিয়ে যেতেন রসুল্লাহ সাল্লাম আর যাবেন অনেক দূরে গন্তব্য স্থান শেষ টার্গেট অনেক দূরে যেটা সফরের দূরত্ব রসুল্লাহ সাল্লাম মদিনা শহর থেকে বেরিয়ে গেলেই কসর করতেন এই ব্যাখ্যা হচ্ছে সঠিক ব্যাখ্যা এই হাদিসের আর এই ব্যাখ্যা যদি করা যায় তো কোনো আপত্তি নেই কারো আপত্তি নেই আপনি যাবেন এখান থেকে রিয়াদ অথবা আলহাসা যাবেন বা জোবাইল যাবেন সবগুলি সফরের দূরত্ব কাতিফ সাফোয়া নাই আউজাম নাই বুঝে গেছে কিন্তু আপনি যাবেন কমপক্ষে জোবাইল আশি কিলোমিটার মোটামুটি এইরকম দূরত্বে যাবেন তাহলে আপনি তিন কিলোমিটার বেরিয়ে যদি এখান থেকে যেমন খদরিয়ার লোকেরা আছে বা দাল্লাল লোকেরা আছে তিন কিলোমিটার বেরোলে দাম থেকে বেরিয়ে যাবে তাই না আমরা এখান থেকে মোটামুটি আট কিলোমিটার বেরোলে দাবান থেকে বেরিয়ে যাবো সাত আট কিলোমিটার নয় কিলোমিটার গেলে দাবান থেকে বেরিয়ে যাবে নাইনটি ওয়ান পেরিয়ে এয়ারপোর্ট রোড ধরে বা রিয়াজ রোড ধরে নেবেন তাহলে কসর করেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে হাদিসের অর্থ হাদিসটি শাহী মুসলিম রয়েছে তাহলে এই হাদিসে এ কথা বলা হয়নি যে এটাই ছিল শেষ দূরত্ব আর এই হাদিস দ্বারা এই মাসলা প্রমাণ হ্যাঁও হয় না নাও হয় না যে আমাদের শেষ দূরত্ব কতটা হইতে হবে তাহলে আমরা মুসাফির গণ্য হব আর তখন মুসাফির হিসাবে আমার জন্য কসর করা জায়েজ হবে চার রাখাত বিশিষ্ট নামাজকে দুই রাখাত পড়া আমার জন্য শরীয়ত সম্মত হবে বাসন্নত হবে আর জমা একত্রিত করা মাগরে বেশা আর জোহর আসর আমার জন্য জায়েজ হবে ভাষ্যকার বলছেন যে অলামাদের দ্বিমত রয়েছে ফিতাক দেরিল মাসাফা দূরত্ব সম্পর্কে যেই দূরত্বে মানুষ গেলে কসর করতে পারবে মানে যেই দূরত্ব শেষ গন্তব্য স্থান হলে মানুষের জন্য কসর করা শরীয়ত সম্মত হবে এবং সফরের যে অন্যান্য ছাড় রয়েছে সেই ছাড়গুলি পাবে এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাল এর মত হচ্ছে যে আন্না আকাল্লা মাসাফাতিন তাকসরফি হিসলা বা তুকসরফি হিসলা সর্বনিম্ন দূরত্ব যাতে কসর করা যাবে তা হচ্ছে মাসিরাত সালাসাতে আইয়াম তিন দিনের সফর তিন দিনের সফর সেই যুগে নবী করিম সাল্লাহামের যুগে যখন উটের পিঠে সফর ছিল তিন দিন বলেন খুব সহজ ভাষায় বলা হয়েছে আর কোন কোন ফিকের কিতাবে তিন মারহালা এটাকে বলে এক মারহা মানে একদিনের সফর তো একটা উটে একজন সফর করলে সাধারণভাবে যদি উটটা চলে মুসাফিরকে নিয়ে তাহলে একদিনে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে চল্লিশ কিলোমিটার কাছাকাছি ত্রিশ থেকে চল্লিশ যদি বলেন তাহলে ঠিক আছে কাছাকাছি জবাব এটা ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে পারবে তার একটু বেশিও যেতে পারে হম কারণ নবী করিম সাল্লাম মদিনা থেকে মক্কা সফর করেছেন আট দিনে ওটের পিঠে আট দিনে চারশো কিলোমিটার তাহলে কত হয়ে যায় প্রায় পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার করে হয়ে যায় একটা না কেউ সফর করে না এরকম সফরে দিনে কিছুক্ষণ সফর করলো সকালবেলা তারপরে আবার বিশ্রাম দুপুরবেলা আবার বিকালবেলা কিছুক্ষণ চললো তারপরে আবার কিছু বিশ্রাম করলো আবার শেষ রাতে ভোর রাত্রে সফর শুরু করে দিল এইভাবে ওটের পিঠে যারা সফর করেছেন বা করে থাকেন তারা এইভাবে সফর করেন মরুভূমিতে তো ওই দিন রাত চব্বিশ ঘন্টা মিলিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সফর করা যেতে পারে সর্বনিম্ন পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার আর স্বর্গ পঞ্চাশ কিলোমিটার সফর করা যেতে পারে এই জন্য নবী করিম সাল্লা ইসলাম হ্যাঁ আট দিনে মক্কা পৌঁছে গেছেন মদিনা থেকে তো ইমাম আবু হানি রহমতুল্লালের কাছে তিন দিনের সফর হইতে হবে তার মানে তার কাছে হ্যাঁ কাছাকাছি কত হইতে হবে বলছে অতকাদ্দারবে সালাস মারাহেলে এই তিন দিনের সফর যে উটের পিঠে এটাকে তিন মারাহেল আনুমানিক বলা হয়েছে লে সাইরিল এবেল আল মুহাম্মালা বোঝাইকৃত উঁটে উঁটের সফর মানে উঁটের পিঠে বোঝা দেওয়া আছে আর সে সে উঁট নিয়ে সফর করছে এইরকম উঁট সাধারণত তিন দিন লাগবে তাকে এই তিন মারহালা অর্থাৎ মোটামুটি একশো বিশ কিলোমিটার ধরেন ওয়াজাহাবাল আইম্মা সালাসা বাকি তিন এমাম এমাম শাহি মালিক আহমদ রহমাহমুল্লাহ তারা বলছেন আন্না আকাল্লা মাসাফাতিল কাসর কসরের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে হে আমার হালাতান দুই মারহালা মানে দুই দিনের সফরে উঠে লেসাইল এবেরিল মোহাম্মালা দুই দিনে উঠ সাধারণত যে দূরত্বটা অতিক্রম করতে পারে আর এটা আনুমানিক কত দূর অতকাদ্দারুল মাসাফাত আরফাত বুরুদ এই দুই দিনের সফরকে অনুমান করা হয়েছে চার বুরুদ আরবি ভাষা এগুলো বুরুদ বরিদ বরিদ এটা বিশেষ দূরত্বের নাম বারিদ কাকে বলা হয় এক বারিদ সমান চার ফারসাখ আর এক ফারসাখ সমান হচ্ছে তিন মাইল এই আটচল্লিশ মাইল আনুমানিক কিলোমিটারে কেউ সাতাত্তর বলেছেন কেউ আশি বলেছেন সহজ হচ্ছে আশি সাতাত্তর কেউ মনে রাখবেন না আশি পৌঁছিয়ে দাও এই জন্য যারা সূক্ষ্ম হিসাব করার চেষ্টা করেছে সাতাত্তর বলেছে কিন্তু আশি আশি কিলোমিটার বলে দিলেন এই জন্য খুব প্রসিদ্ধ হচ্ছে কি আট মাইলে বললে আটচল্লিশ মাইল জনসাধারণ জানে আর কিলোমিটারে বললে আশি কিলোমিটার আশি কিলোমিটার হইলে এটা সফর হইল এই সফর কেউ দশ পনেরো মিনিটে করুক আশি কিলোমিটার মানে বাই প্লেন হ্যাঁ আর কেউ দু চার ঘন্টা লাগাক হ্যাঁ পাঁচ ঘন্টা দশ ঘন্টা লাগাক আর দুই দিন লাগাই উটার পিঠে এই যুক্তি পেশ করা যাবে না যে আরে আশি কিলোমিটার যেতে প্লেনে গেল লোকটা মাত্র বিশ মিনিটের মধ্যে গিয়ে নেমে গেল পনেরো মিনিটে দশ মিনিটে নেমে গেল সুতরাং কি জন্য কসর চলবে ওইটা চলবে না রিয়াজ যেতে আধা ঘন্টাও লাগে না অনেক সময় রিয়াজ আমি কয়েকবার নেমেছি মাত্র পঁচিশ মিনিটের মধ্যে গিয়ে ল্যান্ড করেছে ওরা নামাতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট উড়ে যাওয়ার পর যদি সময়টা দেখেন বিশ থেকে পঁচিশ মিনিট মাত্র লাগে তাই বলে কসর করা যাবে না আরামের সফর হোক আর যেমনই হোক শরীয়তের বিধান একই রকম থাকবে তাহলে এটা হচ্ছে অধিকাংশ অলমাই কেরামদের মত সেটা কি যে আনুমানিক আশি কিলোমিটার হলে কি করবেন কসর করবেন ইমাম আবহাওয়ার মত হচ্ছে ওর চাইতে বেশি একশো বিশ হ্যাঁ যেহেতু দুই দিনের জায়গায় তিন দিন হয়ে গেল তিন দিনের অধিকাংশ আলমারা বলছেন যে না ওটের ওটের সফর দুই দিনের সফর হইতে হবে আশি কিলোমিটার যখন বললাম তাহলে তিন দিনের সফর যদি হয় তাহলে কত হয়ে যাবে একশো কিলোমিটার হয়ে যাবে আর কিছু গবেষক আলামারা তৃতীয় মত বলছেন যে না কোন স্পষ্ট কোরআন হাদিসে দলিল নেই কসরের দূরত্ব নির্ধারণের ক্ষেত্রে যে না এতটা হলি এমন কোন হাদিস নেই লাইউ লাইজাদ দলিল সারিহন ভাষ্যকার বলছেন কোন স্পষ্ট দলিল সাহি বিশুদ্ধ দলিল পাওয়া যায় না আল্লাহ তাহাদিদ মাসাফাতিল কাসর কসর দূরত্ব নির্ধারণ করার ক্ষেত্রে বরং শরীয়ত বলা হয়েছে সফর মুসাফির যাকে মুসাফির বলা হয় আর যেই দূরত্বকে সফর বলা হয় সেটা হচ্ছে সফর লামিহাদ্দু শরীয়তে এটা নির্ধারিত করা হয়নি লাভে মুদাতিন সময়ও নির্ধারিত করা হয়নি ওলামে মাসাফাতিন আর দূরত্ব নির্ধারণ করা হয়নি ফাকুল্ল মাউদ্দা সাফারান সুতরাং যেটাকে সফর গণ্য করা হবে সেই সমাজের কি বলবেন পরিভাষাই বলতে পারেন হ্যাঁ অথবা সেখানকার যেটাকে আরবিতে ওরফ বলা হয় সচরাচর যেটাকে সফর বলা হয় সেখানকার সমাজে যেটাকে সফর বলা হয় সেটাই হচ্ছে সফর অবিহাত অবিহাত ফিহ রোহাস সফরের ছাড়গুলি তখন পেয়ে যাবে এখন এই ক্ষেত্রে যদি এই ফতুয়াই নেওয়া হয় এটা হচ্ছে ইবনে তাইম রহমতুল্লাহ ইবন ইবনুল কাইম আর অনেক হলমা ইকরাম এখন সৌদি আরবে এই ফতুয়া দিচ্ছেন যে যখন এই ক্ষেত্রে সুনির্ধারিত কোনো দলিল নেই বলিষ্ঠ কোনো দলিল নেই যে এতটা এত কিলোমিটার বা এত মাইল গেলেই মোসাফির হয় তাহলে এমনি কেন আমরা এটাকে করব এটা আনুমানিক কথা এটা আনুমানিক কথা না বলে যেটাকে উর্ফে সচরাচর যেটাকে সফর বলা হয় সেটাই সফর তো এইরকম যদি হয় তাহলে যেসব দেশে গাড়ি ঘোড়া খুব বিলম্বে পৌঁছায় তারপরে যেসব দেশে রাস্তাঘাটে রাস বেশি বিশ কিলোমিটার যেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে চল্লিশ কিলোমিটার গেলে নিঃসন্দেহে সফর তাই না চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গেলে সফর হয়ে যাবে এখানে আর যেমন আরব দেশগুলো উন্নত দেশ যেখানে রাস্তাঘাট খুব প্রশস্ত যেখানে দ্রুত বেগে গাড়ি চলে সেখানে এখান থেকে অনেক সময় অনেক মানুষরা দাম্মাম থেকে জোবাইলে বিছে যায় আমোদ ভর্তি করতে সন্ধ্যাবেলা চলে গেল ছেলে মেয়ে নিয়ে পরিবার নিয়ে বন্ধু বান্ধবের সাথে হ্যাঁ? হাওয়া খেয়ে চলে আসলো আবার দাম্মাম থেকে চলে আসে এখানে খবর কি বলছে জোবেল থেকে দাম্মাম ঘুরে চলে যাচ্ছে আর চল্লিশ মিনিটের মধ্যে আসলো চল্লিশ মিনিটে চলে গেল তো অনেক সময় হয়তো এটা সফর না হয়তো যদিও আশি কিলোমিটার মানে সফর কিন্তু আমাদের দেশে চল্লিশ কিলোমিটার সফর না হোক ষাট কিলোমিটার সফর হয়ে যাবে হ্যাঁ আশি একেবারে জরুরি হবে না হয়তো সত্তর কিলোমিটার সফর হয়ে যাবে যথেষ্ট সময় লেগে যায় অনেক সময় ব্যাকওয়ার্ড এলাকা হইলে যথেষ্ট ক্লান্তি চলে আসে আর সফরের যে ছাড়গুলি রয়েছে সেগুলি সফরের কারণে নয় বরং মানুষের কষ্ট দূর করার কারণে প্রয়োজনের কারণে এমাম আহমদ বিন হাম্বাল এই কথাটি বলেছেন যে কসর শুধু সফরের দূরত্বের কারণে নয় মানুষের প্রয়োজনের তাগিদে আর কষ্ট হালকা করার জন্য এন্নামা আল উসরে ইসরা যেখানেই কঠিন মুশকিল সেখানেই সহজ বা আসান করা হয়েছে এখানে একটা খুব সুন্দর যুক্তি আর এর উদাহরণ পেশ করেছে এক্সাম্পল পেশ করেছে যে এই যে মেনাতে হাজি সাহেবেরা মক্কা থেকে পাঁচ কিলোমিটার ছয় কিলোমিটার দূরে গেল আর কসর করল হ্যাঁ আরাফাতে কসর করলো মুজদালেফা কসর করলো এগুলো কোন কসর দূরত্বের কসর হ্যাঁ নবী করিম সাল্লা হাজিদেরকে নিয়ে মক্কার হাজিরাও ছিল আর মক্কার বাইরের হাজিরা ছিল দূরের হাজিরাও ছিল আর মক্কার আশেপাশের হাজিরাও ছিল নবী করিম একবারও কোনো সময় হজের মৌসুমে বিদায় হজে বলেননি যে দেখো মক্কার লোকেরা বা মেনার আশেপাশের লোকেরা তোমরা তোমাদের নামাজ পুরা পড়ো কারণ আমরা সফর এসছি আমরা দূরের লোক এ কথা বলেছেন তাহলে এখানে মেনার মাঠে যে কসর মুজদালেফাই কসর মাগরেব এশা কসর তারপরে জোহর আসর আরাফাই কসর এর কারণটা কি এর কারণ নিশ্চয় সফর নাই তাই না দূরের লোকের জন্য তো ঠিক আছে সফর কিন্তু স্থানীয় লোকের জন্য সফর নয় তাহলে এটা কি বলা যাবে আহমদ আহমাল বলছেন এটা হচ্ছে প্রয়োজন আর কষ্ট হালকা করা হাজা প্রয়োজন কারণ এই রকম জায়গায় ভিড় ভাড়ে কষ্টের জায়গায় কষ্ট একটা দিনে যথেষ্ট কষ্ট হয়ে যায় আরফাতে একটা রাতেই মোজদালেফা যথেষ্ট কষ্ট হয়ে যায় একটা আট তারিখ তারপরে এগারো বারো তারিখে দুটো দিন কাটাতে মেনাতে যথেষ্ট কষ্ট হয়ে যায় যে আপনার সপ্তাহে হবে না হয়তো অন্য জায়গায় সফরে এত কষ্ট তো কষ্ট হালকা করার জন্য আর প্রয়োজনের তাগিদে এইগুলিতে কসর সকলেই করেছেন সকল হাজিরাই করেছেন কোন কোন মালিক থেকে বর্ণিত রয়েছে বলেছেন যে এখানে কসরের কজ বা কারণ হচ্ছে নসুক মানে এবাদতে প্রবেশ করা আর এটা ইস্তেহাদ তিনি বলছেন যে এটা হচ্ছে এবাদতের অবস্থায় যেহেতু হজের অবস্থায় আছে মেনা আরাফা মুজদালিফাই এটা হচ্ছে কসরের কারণ এখানে দূরত্ব বা সফর কসর কসরের কারণ নাই এই জন্য মক্কার লোকেরা কসর করেছে ওইটা আর একটা ফাঁক ওখান ওই রাস্তা দিয়েও তারা বলছেন মক্কার লোকেরা কসর করবে কিন্তু যারা শুধু বলছে যে কসর মানে সফর হইতে হবে তারা বলছে যেমন হানাফিরা বাংলাদেশ থেকে আসা আমাদের পনেরো দিন হয়ে গেল সুতরাং আমরা মিনাতে পুরা নামাজ পড়ব হ্যাঁ মুজদালিফাই পুরা নামাজ পড়ব আরাফাতে পুরা নামাজ পড়ব জমা করব না সবগুলি সন্ন্যতের খেলাফ কাজ করে যার ফলে কারণ যখন পাল্টে গেল তখন ফতুয়া পাল্টে গেল কারণ হচ্ছে সফর আর আমাদের আশা পনেরো দিন হয়ে গেছে আর আমরা এই তো মক্কা থেকে বেরিয়ে পাঁচ কিলোমিটার এসে এটাও সফরের দূরত্ব না আর সুতরাং আমরা মেনাতে মুজদালেফা আরাফাতে কসর করব না এটা করছে না করছে না দেশের মুফতি রাজা হাজিদেরকে নিয়ে এসে মহল্লেমরা সন্ন্যতির খেলাফ কাজ করছে কোন প্রুফ নেই যে নবী সাল্লাম মক্কার লোকদেরকে বলেছেন দেখো আহলা মক্কা হে মক্কার লোকেরা হজে এসছো তোমরা তোমরা কাছে থেকে এসছো তোমরা মোসাফির নাও সুতরাং আতিমু সলাহ তোমাদের নামাজ পুরা পড়ো চার রাখাত করে পড়ো বলেছেন নবী করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বর্ণনার জন্য এসছেন কখনো মানুষের ভুলের ওপর চুপ থাকতে পারেন অসম্ভব কথা আমি থাকতে পারি আপনি ভুল করছেন চক্ষু যে বললাম না সময় নেই বললাম না বাদ দেন কত আর বলবো অনেক লোককে বললাম সংশোধন হয় না অনেক বিদাত করতে দেখছি আমরা বলি না অনেক সময় কারণ আমি আমাকে শরীয়ত পৌঁছানোর ফরজ দায়িত্ব দেওয়া হয়নি ফরজে কেফা আমার উপর আছে আমার দ্বারা এটা হইতে পারে আর কারো দ্বারা হইতে পারে হতে পারে কিন্তু রসুল আল্লাহ আল্লাহাক এই ডিউটি দিয়ে পাঠিয়েছেন সুতরাং কখনো তিনি ভুলের ওপর চুপ থেকে যেতে পারেন না হ্যাঁ যে মক্কার লোকদের কসর কারা চলবে না আর চুপ থেকে যাচ্ছে না সবাই কসর করছে এটা হইতে পারে কখনো হইতে পারে না সফরের দূরত্ব আসলো না মক্কার লোকের হজে আসলো আর কসর করে চলে গেল হইতে পারে এই জন্য রসুল্লাহাম তার দুই বছর আগে বিদায় হজ হচ্ছে দশম হিজড়িতে অষ্টম হিজড়িতে দুই বছর আগে যখন মক্কা বিজয়ের সফরে আসলেন আর মক্কা এসে নিউ মুসলিম মক্কার লোকেরা যারা মুসলমান হয়েছে বা মক্কায় যারা বসবাস করছিল মুসলিম হিজরত করেনি ওদেরকে নিয়ে আর মদিনার যারা লোকেরা নবী করিমসাল্লামের সাথে এই মক্কা বিজয়ী করার জন্য সফরে জেহাদে এসেছিলেন তাদের সকলকে নিয়ে নামাজ পড়িয়েছিলেন আর কি বলেছিলেন ইয়াহলা মক্কা তাহে মক্কার লোকেরা আতিমু তাকুম তোমরা তোমাদের নামাজ কিন্তু পুরা পড়ো ফাইন্না কৌমুন সাফারুন কারণ আমরা মুসাফির হয়েছি এমামতি করেছেন রসুল্লাহ সাল্লাম আর বলছেন যে আমরা কসর করব তোমরা মক্কার লোক কি করো পুরা নামাজ পড়ো তাহলে মক্কা থেকে এসছে মেনা আরাফা মুজদালেফায় সেই জন্য যদি পুরা নামাজ পড়তে হয় হানাফিদের পনেরো দিন হয়ে গেছে সেই জন্য যদি তাদের পুরা নামাজ পড়তে হয় তো নবী করিম সাল্লাহাম যেমন মক্কা বিজয়ের সময় সতর্ক সাবধান করলেন যে তোমরা নামাজ কিন্তু পুরা করো তোমাদের কসর চলবে না তেমনি হজের মৌসুমে এই কথা বলতেন যে আহ্লা মক্কা হে মক্কার লোকেরা তোমরা কিন্তু মক্কা থেকে পাঁচ কিলোমিটার মাত্র এসছো তোমরা মুসাফির নাও সুতরাং তোমরা নামাজ পুরা করো বলেছেন বলেন নাই তাহলে আমাদের দেশের হানাফি মোয়াল্লেমদের অথবা হানাফি মুফতি সাহেবদের হাজিদের গাইড করতে আসে আর বলে যে আমরা পুরা নামাজ পড়ো মেনাতে আরাফাতে মুজদালিফায় এটা একেবারে সন্ন্যতের খেলাফ ফতুয়া হক কথা কবুল করার জন্য চেষ্টা করেন আর হক কথার সন্ধান করেন হক যেখান থেকে আসর কেন সাদরে কবুল করার চেষ্টা করবেন কোরআন এবং হাদিস মোতাবেক আমাদেরকে এবার করতে হবে দিন পালন করতে হবে আল্লাহ যেন তৌফিক দান গবেষক আলামারা বলছেন যে সফরের কোনো দূরত্ব নির্ধারিত নেই শরীরে সুতরাং যেটাকে সফর বলা হয় সেটাই হচ্ছে সফর যেটাকে সফর না বলা হয় সেটাই সফর এইরকম যদি সাধারণ মানুষ তাদেরকে ছেড়ে দেওয়া হয় তো অনেক সময় সুবিধাবাদী হয়ে যায় এই জন্য সতর্কতামূলক যদি আশি কিলোমিটারের ফতুয়া দেন তো এতে কোনো দোষ নেই যদিও গবেষক আলমারা এটা বলেছেন কিন্তু অধিকাংশ আলমারা যেহেতু আশি কিলোমিটার আনুমানিক বলেছেন আটচল্লিশ মাইল আর এতে রয়েছে কি সুবিধাবাদী কিছু মুসলিম আছে যেখানে হালকা ফুতুয়া পাবে ওইটাই দিবে হ্যাঁ ওই আশি কিলোমিটার যেহেতু স্পষ্ট দলিল নেই আর আমার বিশ কিলোমিটার আসতে অবস্থা খারাপ হয়ে গেছে চলো বিশ কিলোমিটার কদর করা শুরু করা সুবিধাবাদী হয়ে যাবে না তো এই জন্য সুবিধাবাদী লোক আজকাল বেশি যার ফলে সুবিধাবাদীদের অবৈধ যাতে করে রাস্তা না খুলে যায় সেই জন্য যদি বলা যায় যে আশি কিলোমিটার আনুমানিক হইতে হবে তাহলে সফর তো এটা হচ্ছে ভালো কথা আর এটা হচ্ছে অধিকাংশ আই কেরামদের ফতুয়া আল্লাহ আলম ইমাম ইউনে তাইম রহমতুল্লাহ আলী বলছেন যে তবিল বলছে যে লম্বা সফর না ছোট সফর সফর হইল না হইল না এর কোন বুনিয়াদ বা ভিত্তি কিতাবুল্লাহ কোরআন করিমে নেই রসুল্লাহামের সন্ন্যত হাদিসে নেই বলিল আহকাম আল্লাহ আল্লাহ কাহা বিসাফার আল্লাহ কাহা সফর সম্পর্কে যেই বিধিবিধানগুলি রয়েছে মানে জমা করা কসর করা এগুলি সফরের সাথে সম্পৃক্ত বলা হয়েছে সফর ফালমারজা ফিস সাফার হো এলাল উর্ফ সুতরাং সফর কাকে বলা হয় এই ক্ষেত্রে ফিরে আসতে হবে আমাদেরকে উর্ফের দিকে মানে দেশাচার সফর কাকে বলা হয় সেখানকার সমাজে কোনটাকে সফর বলা হয় ফামাকানা সাফারান ওরফিন্নাস সেখানকার মানুষের প্রথাতে অথবা সেখানকার দেশাচার যেটাকে সফর বলা হয় ফওয়াজ সাফর সেটাই হচ্ছে সফর আল্লাহ আলম ইবনুল কাইম রহমতুল্লাহ আলী তাঁর ছাত্র এরই সমর্থন দিয়েছেন মি সৌদি আরবের যারা গবেষক আলমাইকেরাম তারাও এটাকেই পছন্দ করেছেন আল্লাহ আলম এই ছিল দূরত্বের বিষয় তাই না এখন বাকি থাকলো আর একটা কি মাসলা কয়দিন তাই না এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা সফর ক্ষেত্রে আর কসরের ক্ষেত্রে যে কতদিন পর্যন্ত আপনি মোসাফির থাকবেন আর কতদিন পরে আপনি মোসাফির থাকবেন না এই বিষয়টা ইনশাআল্লাহ তালা আজকে ক্লিয়ার করে শোনাবো যাতে করে কোনো স্পষ্টতা না থাকে এই মর্মে দুই একটা হাদিস পড়ে নেন তারপরে হাদিসগুলি তর্জমা বা ব্যাখ্যা জানার পরে তখন আসল মশলাটা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ وعن انس رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم من المدينه الى مكه فكان يصلي ركعتين ركعتين حتى رجعنا الى المدينه متفق عليه واللفظ للبخاري انس رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বেরোলাম মদিনা থেকে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে ফাকানা ইউসাল্লি রাকাতাইন রাকাতাইন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত দুই রাকাত নামাজ পড়া শুরু করলেন মদিনা থেকে মক্কা যাচ্ছেন আর রাস্তায় দুই দুই রাখাত করে নামাজ পড়তেন তারা জানা গেলেন আবার মদিনায় মক্কায় থাকলেন সেখানে কসর করলেন আবার যখন সেখান থেকে ফিরলেন রাস্তায় কসর করলেন হাত্তা রাজানা এলাল মদিনা এমনকি আমরা মদিনা ফিরা পর্যন্ত বা মদিনা ফিরে গেলাম মদিনা ফিরা পর্যন্ত রসুল্লাহাম কি করলেন কসর করতে থাকলেন দুই দুই রাখাত পড়তে থাকলেন তার মানে যাওয়ার পথেও চলার পথেও ফেরার পথেও আর অবস্থান রত অবস্থায় যখন অবস্থান করে থাকলেন মক্কায় সেই সময় দিন কয়দিন ছিল এই হাদিসে উল্লেখ করা হয়নি এক হাদিসে যদি এই বিষয়গুলি চলে আসতো তাহলে সাধারণ মানুষের জন্য হাদিস বোঝা অনেকটা সহজ হয়ে যেত কিন্তু না আর এক হাদিসে দিনের কথা এসছে তারপর কোন সফরে মক্কা বিজয় সফরে কয়দিন মক্কায় কাটিয়েছেন তারপরে আপনার বিদায় হজের সফরে কয়দিন মক্কায় রসুল্লাহ কাটিয়েছেন বা মক্কা মিনা আরফা মুজদালিফা মিলিয়ে কাটিয়েছেন আর তারপরে তাবুকের এক লম্বা সফর হয়েছে রসুল্লাহাম তাবুকের সফরে কয়দিন রসুল্লাহাম কাটিয়েছেন এই বিষয়গুলি জানতে হবে হাদিসের আলোকে এবং সিরাতুন নবীর আলোকে নবী সাল্লা সাল্লামের জীবনী যে লেখা হয়েছে ওই সবগুলি কিতাব থেকে জানতে হবে এখানে আমরা দু একটা হাদিস দেখব তাতে বিভিন্ন সফরের কথা উল্লেখ করা হয়েছে এই হাদিস মোত্তাফকুনা বখারি মুসলিমের অল্লাহ বখারি শব্দগুলি বা বাক্যগুলি বখারি অবস্থান করেছিলেন কসররত অবস্থায় বা কসর করা অবস্থায় কোন এক সফরে কোনখানের সফর বলা হয়নি তবুক ছিল মক্কা বিজয়ের সফর ছিল নাকি বিদায় হজের সফর ছিল নবী সাল্লামের বড় সফর এগুলি তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম উনিশ দিন অবস্থান করেছেন একশোরও আর কসর করতে থেকেছেন এই হাদিসকে যদি সাধারণ মানুষ এইভাবে নিয়ে নাই তাহলে মানে এই হবে যে উনিশ দিনই হচ্ছে সফরের মেয়াদ সুতরাং কোন জায়গায় যদি উনিশ দিন পর্যন্ত থাকেন কসর করেন উনিশ দিন পরে বিশ দিন হয়ে গেল আর কসর করবেন তাই না এইরকমই আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন এবং তিনি ফতুয়াও দিতেন ইবিন আব্বাস রাজি আল্লাহ ফতুয়া হচ্ছে এটি যে উনিশ দিন কসর করা চলবে তার বেশি চলবে না কিন্তু এই ফতুয়াও ঠিক নয় এতে সতর্কতা নেই কথা অস্পষ্ট অফিল আফজিন আবার আর একটা বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাম কি সংক্ষেপ করে দেওয়া হয়েছে আকামান নবী সাল্লাম অবস্থান করেছে নবী সাল্লাম বে তা মক্কাই কতদিন তিস আতা আসার এই অমান উনিশ দিন রহল বখারি তাহলে এই অংশটা পড়ে আরো স্পষ্ট হলো যে নবী সাল্লামের এই উনিশ দিনের সফরটা কথাকার ছিল মক্কার সফর ছিল মক্কায় নবী করিম উনিশ দিন অবস্থান করেছেন রাহুল বুখারি হাদিসটা সহি বুখারির এই হাদিসটা সবচেয়ে বলিষ্ঠ হাদিস এই মর্মে আর এটা ছিল মক্কা বিজয়ের বছরের সফর অষ্টম হিজড়ি সফর মক্কা বিজয়ের সফর অফির আবি দাউদ আবু দাউদের একটি বর্ণনায় রয়েছে সাবা আশারাত আকামান নবী সাল্লাম সাবা আশারাত ইয়াউমান নবী সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের বছরে সতেরো দিন অবস্থান করেছেন উল্টো হয়ে গেল সতেরো চলে আসলো অফি ওখানে আর একটি বর্ণনা রয়েছে আকামান নবী সাল্লাহ খামসা আহমান নবী করিম সাল্লাহাম মক্কা বিজয়ের বছর পনেরো দিন অবস্থান করেছেন আরো কম হয়ে গেল চার দিন কম হয়ে গেল উনিশ থেকে তাই না দুই দিন করে কমছে কিন্তু ওয়ালাহু আনা ইমরান বিন আর বর্ণনা করেছেন আবু দাউদ আবু দাউদে রয়েছে ইমরান বিন হোসেন রদি আল্লাহ আনহ থেকে সামানিয়া আশারাতা অর্থাৎ আকামান নবী সাল্লাহ বেমাক্কাতা সামানিয়া আশারাতি আহমান নবী সাল্লা সাল্লাম মক্কায় আঠারো দিন অবস্থান করেছেন কয় রকম হাদিস হইল হ্যাঁ উনিশের হাদিস আঠারোর সতেরো আর পনেরো হানাফি ভাইরা বা হানাফি মজার পনেরো দিন নিয়ে নিয়েছে বুঝতে পারলেন এখন তাদের দলিল যে পনেরো দিন হইল তার মানে আর সফর সফর না কোন জায়গায় যদি স্টে করতে চান আপনি পনেরো দিন নিয়োগ করেছেন আমি এখানে এসছি রিয়াজে পনেরো দিন থাকবো মক্কা এসি পনেরো দিন থাকবো মুকিম হয়ে গেলেন এটা হচ্ছে হানাফিদের দলিল এই এই হাদিসটা যে হাদিসটা আবুদাবাদ রয়েছে ইবিন মাজাত রয়েছে এই হাদিস সম্পর্কে মহাদিস কেরামরা বলেছেন এই হাদিসটা সাজ জয়ীফ দুর্বল বাকি হাদিসগুলি তাহলে একটা সমন্বয় করলাম পনেরোটা নহে জবাব দেওয়া গেল যে পনেরো নয় পনেরোটা হচ্ছে সহি হাদিস বিরোধী সেজন্য সাজ এই হাদিসটাকে মুরসাল বলা হয়েছে এই হাদিস জয়ীফ বলা হয়েছে বাকি থাকলে এখন উনিশ আর সতেরো আঠারোর সমন্বয় কি এর সমন্বয় হচ্ছে অলামারা সমন্বয় করেছেন এইভাবে যে যারা উনিশ বলেছে তারা নবী সাল্লাম যেই দিন মদিনা থেকে বেরিয়েছেন আর যেই দিন মক্কা থেকে রওনা দিচ্ছেন দুটো দিনকে ধরে নিয়েছেন গণ্য করেছেন তা উনিশটা দিন হয়ে গেছে যেদিন বেরোচ্ছেন মদিনা থেকে ওই দিনটা একটা দিন সামিল করেছেন আর যেদিন আবার মক্কা থেকে বেরোচ্ছেন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে ফিরছেন সেই দিনটাকে ধরেছে উনিশ দিন আর যারা আঠারো বলেছে তারা একদিনকে মাইনাস করে দিয়েছে হয় মক্কা থেকে যে দিন বেরোচ্ছেন ওই দিনটাকে ধরেন যে দিন তো বেরিয়ে গেল তো এই দিনটাকে কেন গণ্য করবো অথবা যে দিনটা মক্কা মদিনা থেকে রওনা হচ্ছেন দুপুর বেলা বিশ করিম সাল্লাহাম সফর শুরু করেছেন জোহরের সময় হয়তো সম্ভবত তো এটাকে হয়তো ছেড়ে দিয়েছে যেহেতু দিনের একটা অংশ ছিল পুরো অংশ ছিল না ছেড়ে দিয়েছে যার ফলে কি হয়েছে একদিন কমানোর কারণে কি হয়ে গেছে আঠারো হয়ে গেছে আর সতেরো হাদিসের জবাব সতেরো হাদিসের জবাব হচ্ছে তারা বের হওয়ার দিনটাকে ছেড়ে দিচ্ছে আর রিটার্নের দিনটাকে ছেড়ে দিচ্ছে টোটাল হ্যাঁ, যে ফুল চব্বিশ ঘন্টা করে দিন রাত হয় সফরে যে কেটেছে সেই দিনগুলি ছিল কতদিন সতেরো দিন বুঝতে পারছেন তাহলে সতেরো দিন ছিল পনেরো দিনের রহস্য কি পনেরো দিনের বর্ণনাকারীর ভ্রম হয়ে গেছে ও ভেবেছে সতেরোর হাদিসটাকে সামনে রেখেছে আর ও ভেবেছে সতেরো মানে হচ্ছে যেদিন বের হওয়ার দিন একটা দিন আর হ্যাঁ, মক্কা থেকে ফেরার দিনটা একটা দিন তো সতেরোর মধ্যে যদি দুই দিন আমি কমিয়ে দিই টোটাল ফুল দিন কতদিন থেকেছেন বর্ণনাকারী ধারণায় পনেরো দিন বর্ণনা করে যে পনেরো দিন থেকেছেন নবী করিম ঘটনা একই সফরের ঘটনা ভিন্ন ভিন্ন কোন সফর না নবী করিম সাল্লাহাম মক্কায় এতবার সফরই করেনি হিজরতের পরে বোঝা গেছে যদি বলেন যে হুদেবিয়ার বিয়ার সন্ধি উমরাতুল কাজার সফর তাতে কি চুক্তি ছিল জানেন হোদাইবিয়ার সন্ধির হোদাইবিয়ার বছর তো হোদাইবিয়া থেকে ফিরে চলে আসে মক্কায় ঢুকতেই দিল না কাফেররা তারপর ওমরাতুল কাজার জন্য তার পরের বছর হ্যাঁ, যে নবী সাল্লাহ সাল্লাম গেলেন তো কি চুক্তি ছিল যে কয়দিন এসে মক্কায় থাকতে পারবে তিন দিন তাহলে তিন দিন মাত্র থেকেছেন আর তিন দিন হইলে সকলের কাছে কসর করতে পারবে মক্কায় যদি তিন দিন থাকে ঠিক আছে না তাহলে এই উনিশ দিন সতেরো দিন আঠারো দিন পনেরো দিনের সফরে একটাই সফর সম্পর্কে কেউ বলছে উনিশ কেউ বলছে আঠারো কেউ বলছে সতেরো কেউ বলছে পনেরো আর সফর হচ্ছে একটাই সফর সেটা হচ্ছে মক্কা বিজয়ের বছরের সফর মক্কা বিজয়ের বছর সফর শুধু মক্কাতেই নবী করিম সাল্লা আরো একটা কথা অতিরিক্ত জেনে রাখেন তাতে নলেজ বাড়বে অতিরিক্ত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কাতেই উনিশ দিন থাকেননি বরং মক্কা আর তারপর এই সব মক্কা বিজয়ের পরে চলে গেলেন হোনাইনের উদ্দেশ্যে হোনাইনের জেহাদ শেষ হল আর হোনাইনের জেহাদ করে জেরা নামক স্থানে গনিমাতের ধন সম্পদ বিতরণ করলেন আর রাতারাতি একটা উমরা করলেন আর ফিরে আসলেন তারপর নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে মুদিন এই সব জায়গাগুলি দিয়ে যে পুরো সফরটা হয়েছিল এই সফরটা ছিল উনিশ দিনে এই সফরটা ছিল উনিশ দিনের এবার বুঝতে পারলেন যে পনেরো দিনের রহস্য কি আর সতেরো রহস্য কি আর আঠারো কি আর উনিশ কি নবী সাল্লামের সহি বুখারির হাদিস আর সবচেয়ে বলিষ্ঠ হাদিস এই হাদিস সম্পর্কে বর্ণনা করে কেউ দুমত করেননি যে নবী সাল্লাম উনিশ দিন থেকেছেন আর কসর করেছেন তো উনিশ দিন যে কসর করলেন তো আসলে কি উনিশ দিনে আমরা কসর করতে থাকবো যদিও নিয়ত করিনি আগে থেকে আগে থেকে আমার নিয়ত যে আমি যাচ্ছি মক্কা আর ওখানে উনিশ দিন থাকবো হ্যাঁ বা দশ দিন থাকব বা পনেরো দিন থাকব তাহলে কসর করব না করব না কি জানা আছে বাস জেনে রাখেন যে এটা ছিল মক্কা বিজয়ের বছরের সফর উনিশ দিনের ওয়ালাহ আনজাবের আর বর্ণনা করেছেন এমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী জাবের রাজি আল্লাহ আনহ থেকে তাতে রয়েছে যে আকামা বে তাবুকা ইসিনাইমান একসরুসলাত রসুল্লাহাম তাবুকে বিশ দিন অবস্থান করেছেন আর নামাজ কসর করতে থেকেছেন তাহলে উনিশের অতিরিক্ত জানলাম উনিশই কেন তাহলে আব্দুল বিন আব্বাস রাজি আল্লাহর ফতুয়া ঠিক হবে না বলছে বিশ্ব বিশ্ব থেকেছেন বিশ্ব তো কসর করেছেন সাল্লাম তবুকের সফরে আপনি শুধু মক্কা বিজয়ের বছরটাকে নিলেন আর ওই তবুকের সফর কেন নিলেন না হ্যাঁ অথচ তবুকের সফর পরে হয়েছে মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজড়িতে আর নবম হিজড়িতে হয়েছে তবুকের সফর তাহলে যদি নাসেক মানসুখ রহিত হওয়ার বিষয় হয় তো পরেরটাই হচ্ছে দলিল যোগ্য আগে তাতে সন্দেহ আছে মানসুখ রহিত হয়ে যেতে পারে ঠিক না তাহলে উনিশের ফতুয়া ঠিক না নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাবুকে অবস্থান করেছেন ২০ দিন আর কসর করতে থেকে যাবো ওয়াতুহাত এর বর্ণনাকারীরা সকলে বিশ্বস্ত ইল্লা আন্নাহতুলি ফাফি ওসলি হাদিসটা মুতাসেল বা মৌসুল কিনা মানে নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত নাকি তাতে বিচ্ছিন্নতা আছে এ সম্পর্কে দ্বিমত রয়েছে যে বর্ণনাকালী গুলি বর্ণনা করলাম উনিশ দিন আঠারো দিন সতেরো দিন পনেরো দিন এই সম্পর্কে তো স্পষ্ট বললাম এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এতে পরস্পর কোন রকমের বিরোধ নেই যদিও বাহ্যিক বিরোধ মনে হচ্ছে কারণ প্রত্যেক বর্ণনাকারী যা যে যেমন জেনেছে শুনেছে তেমন বর্ণনা করেছে ইমাম বাই হাকির রহমতুল্লাহ আল্লাহ প্রাধান্য দিয়েছেন ওই রেওয়ায়তটিকে যেটা সম্পর্কে বললাম ওয়ালাকিনাল বাই হাকি রাজ্জাহা রেওয়ায়ত আল ইমাম আল বুখারি ওয়াহিয়াতিস আতা আশারাই ওমান ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলী প্রাধান্য দিয়েছেন অগ্রাধিকার দিয়েছেন এমাম বুখারি রহমতুল্লাহ আলী যে বর্ণনা করেছেন সেটাকে সেটা হচ্ছে উনিশ দিন নবী সাল্লাহ সাল্লাম উনিশ দিন মক্কায় সফর করেছেন মক্কা বিজয়ের সফর আর তাতে কসর করতে থেকে এটা হচ্ছে সবচাইতে বলিষ্ঠ এই ক্ষেত্রে মতগুলি শোনেন একটি মত হচ্ছে যে যদি কোনো জায়গায় আপনি অবস্থানের নিয়ত করেন চার দিনের বেশি চার দিন পর্যন্ত কসর চলবে আর চার দিনের বেশি পাঁচ দিন থাকবো যদি নিয়ত করে নেন তাহলে আর কসর চলবে না প্রথম দিন থেকে আপনাকে ওখানে পৌঁছে মকিম হয়ে গেলেন আর কসর চলবে না আপনি তখন কি করবেন পুরা নামাজ পড়তে থাকবেন চার দিন অধিকাংশ অলামারা সতর্কতামূলক চার দিনের এই সময়টাকে নির্ধারণ চার দিন পর্যন্ত মুসাফির আর চার দিনের বেশি হয়ে গেলে আপনি আর মুসাফির থাকলেন না সেখানকার মকিম মানুষ হয়ে গেলেন যেমন আমরা প্রবাসী মানুষ কেউ এক বছরের জন্য এসছি চুক্তি করে যে এক বছর পর পর টিকিট পাবো কেউ পাবেন দুই বছর পর পর কেউ হয়তো ছয় মাস হইতে পারে যারা সতর্কতা অবলম্বন করেছেন আর এরাই হচ্ছে অধিকাংশ অলমাইকারাম তারা বলছেন চার দিনের বেশি কোথাও যদি অবস্থান করার নিয়ত করেন মানে পাঁচ দিন থাকবেন বা ছয় দিন থাকবেন তাহলে আপনি সেখানে মকিম রাস্তায় চলাকালে যখন যতক্ষণ রাস্তায় আছেন কসর করবেন আর তারপরে যখন রাস্তায় আবার ফিরছেন কসর করবেন কিন্তু ওখানে আপনি মুখিম আপনি পুরা নামাজ পড়েন কারণ আগে থেকে নিয়ত করেছেন যে আমি পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ থাকবো ওখানে গিয়ে তো কয়েক জায়গায় মিলিয়ে যদি হয় যেমন উদাহরণ দিয়ে বলি মক্কায় তিন দিন থাকবো মদিনায় তিন দিন থাকবো বা মক্কায় চার দিন থাকবো মদিনায় চার দিন টোটাল আট দিনের সফর সবগুলি মিলালে তো হয়ে যায় বেশি হয়ে যায় আট দিন হয়ে যায় আর এমনি তো রাস্তায় জার্নি আছেই কিন্তু এক জায়গায় চার দিনের বেশি থাকলেন না তাহলে আপনি কি মুসাফির মুসাফির এক জায়গায় চার দিনের বেশি অবস্থানের নিয়োগ থাকলে তখন মকি এটা হচ্ছে সবচাইতে বেশি এহতিয়াত বা সতর্কতামূলক ফতুয়া এটা আপনার সেফটি আছে ইমান আমলের কারণ দুই নামাজকে যদি চার পড়ে নেন তাহলে অলমাইকেরামদের নিকটে উত্তম না হলে কবুল হবে কিন্তু আল্লাহ চার ফরজ করেছেন যদি দুই পড়ে নেন তো কবুল হবে না বুঝতে পারছেন কথা আপনি মোসাফির নন সুতরাং আপনার কত রাখাত ফরজ জোহর চার ফরজ আসর চার ফরজ এসা চার ফরজ আপনি যদি দুই পড়ে নেন সুবিধাবাদী হয়ে অথচ আপনার জন্য অনুমতি নেই আপনি মোসাফির নন তাহলে আপনার নামাজ ছেড়ে দেওয়া হইল নামাজই হলো না আপনার আপনি ফরজ আদায় করলেন না তাহলে এতে সতর্কতা রয়েছে চার দিনের ফতুয়া আর আরেকটি ফতুয়া হচ্ছে দশ দিনের যে কেউ যদি দশ দিন নিয়ত করে কোনো জায়গায় থাকার তাহলে দশ দিন বা দশ দিনের বেশি দশ দিন পর্যন্ত মুসাফির থাকবে দশ দিনের বেশি হলে আর মুসাফির থাকবে না এটা হচ্ছে দ্বিতীয় ফতুয়া দুই নম্বর মত তিন নম্বর মত হচ্ছে পনেরো পনেরো দিনের কেউ যদি কোনো জায়গায় পনেরো দিনের নিয়ত করে নাই তাহলে সে মুকিম হয়ে গেল পনেরো দিনের কম যদি হয় বা পনেরো দিন পর্যন্ত হয় তাহলে সে মুসাফির এটা হচ্ছে ইমাম আবানি ফরমতুল্লাহ বা হানাফিদের মত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহমার মত হচ্ছে উনিশ দিন উনিশ দিনের হাদিস যেহেতু উনিশ দিন পর্যন্ত যদি হয় তাহলে কসর করবে আর উনিশ দিনের বেশি কেউ যদি নিয়ত করেন কোথাও থাকার তখন মকিব হবে কয়টা মত হইল চারটা একটা মত রয়েছে কিন্তু একেবারে আজব একটু আর এটা একেবারে অচল সেটা হচ্ছে যে যে কোনো মানুষ মুসাফির যে কোনো মুসাফির যে স্থায়ী নয় যে কোনো সময় তাকে বের করে দেওয়া হইতে পারে চলে যেতে হইতে পারে এক্সিট লেগে যেতে পারে পড়াশোনার জন্য গেছে কোথাও লেখাপড়ার জন্য যদিও চার বছরের তার কোর্স হয়তো হ্যাঁ অথবা চাকরির জন্য গেছে যদিও তার দুই বছরের এগ্রিমেন্ট তারপরেও কসর করতে থাকবে কারো মোসাফির কোনো ঠিক নাই কফিল কখন এক্সিট লাগে পড়িয়ে দেয় হ্যাঁ কোনো ঠিক নাই যে ও গেছে লেখাপড়ার জন্য কন্টিনিউ করতে পারবে কি ছেড়ে টান দেবে হ্যাঁ এই ফতুয়া কেউ কেউ দিয়েছেন তাহলে এই পাঁচ রকমের ফতুয়া রয়েছে আলমা কিরামদের আল্লাহ পাক বলছেন ফাইন তানাজা তুমফি ফিসাইন কোন বিষয় যদি তোমাদের মতো বিরোধ হয় ইখতলাফ হয় একাধিক মত নানা মত দেখতে পাও কেউ বলছে চার কেউ বলছে দশ কেউ বলছে পনেরো কেউ বলছে উনিশ কেউ বলছে সারা জীবন ধরে মোসাফির না মানে মোসাফির হ্যাঁ তাহলে আল্লাহ কি বলছেন হ্যাঁ কোনটা নিতে হবে যেটা তোমার সুবিধা লাগে সেটা দিয়ে দাও বা যেটা বেশি কঠিন ওইটা নিয়ে নাও না কোনটাই আল্লাহ বলেন ফারুদ্দু হইল আল্লাহ রসুল ফিরিয়ে দাও সমস্যার সমাধান কোন দিকে আল্লাহ পাকের দিকে মানে কোরআনে করিম থেকে সমাধান নাও ওর রসুল রসুলের দিকে ফিরিয়ে দাও যে রসুল উল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছেন ফাইসলা করেছেন আমরা হাদিসগুলি সফর সংক্রান্ত কসর সংক্রান্ত সবগুলি হাদিস এক জায়গায় একত্রিত করলে দেখি সবচাইতে সতর্কতামূলক ফতুয়া হচ্ছে চার দিনের ফতুয়া কেমন করে উনিশ দিনের দলিলটা তো পেয়ে গেলেন তাই না ইবিন আব্বাস আজি আল্লাহর তারপরে পনেরো দিনের দলিল পেলেন দুর্বল হ্যাঁ চার দিনের ফতোয়া কোথা থেকে আর এটা হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম দলিল আর সতর্কতামূলক দলিল সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বিদায় হজের সফরে মদিনা থেকে মক্কা গেলেন এক সপ্তাহ বা আট দিন লাগলো যেতে আর যাওয়ার পরে সেখানে পৌঁছিলেন চার জিল হাজে চার জিলহজে পৌঁছিলেন চার জিলহজে পৌঁছার পরে সেখানে থাকলেন পাঁচ ছয় সাত আট কয়দিন থাকলেন চার দিন থাকলেন আর তারপরে আটই জিল হজ মেনায় চলে গেলেন মেনায় চলে গেলেন হজের জন্য মেনায় চলে যেত আটই জিল হজে তারপরে আট আট নয় দশ এগারো বারো তেরো কয়দিন হলো ছয় এদিকে ছয় দিন হয়ে যাচ্ছে এই ছয় দিন আট থেকে যদি শুরু করা হয় আটে চলে গেলেন মেনা তাহলে আট নয় দশ এগারো বারো তেরো তেরো পর্যন্ত থেকে নবী করিম সাল্লা সাল্লাহ বিলম্ব করে তেরো তারিখে হজ শেষ করে এসছেন তাহলে তেরো তারিখ পর্যন্ত থাকলেন চোদ্দ তারিখের সকালে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে রওনা হয়ে গেছেন মদিনার উদ্দেশ্যে তাহলে এদিকে কয়দিন হইল ছয় দিন হইল এই ছয় দিনকে হ্যাঁ এখান থেকেও দলিল নিয়েছে দশ দিনওয়ালারা শেখ ইবিন হোসেন রহমতুল্লাহ এখান থেকে দলিল নিয়েছেন দশ দিন আল্লাহ কি বলছেন বলছেন যে ছয় দিন নবী সাল্লাম মেনা আরাফা মুজদালিফা এই মিলিয়ে ছয় দিন হয়ে গেল হজে আট তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আর চার দিন অবস্থান করলেন কোথায় পৌঁছেছিলেন তারপরে পাঁচ ছয় সাত আট হ্যাঁ থাকলেন মক্কাই তাহলে চার আর ছয় কত হয়ে গেল দশ দিন হয়ে গেল সুতরাং দশ দিনের কেউ যদি তারপরে রওনা হইলেন ওটা আলাদা কথা সফর শুরু করে দিয়েছেন ওটা তো কসর করবেই সুতরাং দশ দিন যদি কেউ নিয়ত করে নেই কোথাও অবস্থানের তাহলে কি করবে দশ দিন পর্যন্ত কসর করবে তার বেশি আর কসর চলবে না এই হচ্ছে দশ ওলার ফতুয়া আর একটা হাদিসে মর্মে রয়েছে ওই আকামা আসারান এইখানেই বলা হয়েছে যাওয়ারটাকে ধরা হয়নি আর আসারটাকে ধরা হয়নি আর ওই মেনা আরফা মুজদালিফা আর মক্কা মিলিয়ে দশ দিন নবী সাল্লাহ অবস্থান করেছেন এটা বলা হয়েছে যারা শুধু চার দিন বলেছেন তাদের দলিলটা এবার ভালো করে বুঝেন কারণ এর উপর আমল করতে হবে এতে আমাদের ইমানের হেফাজত সুরক্ষা রয়েছে সেটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কা যে পৌঁছিলেন যা সময় লাগলো লাগলো মদিনা থেকে তারপরে মক্কা গিয়ে স্থায়ীভাবে যে অবস্থান করেছেন সেটা হচ্ছে চার জিলহাজ পৌঁছেছেন হ্যাঁ তারপরে পাঁচ ছয় সাত আট বা আটটা বাদ দেন এদিকে চার তারিখে পৌঁছেছেন ওই দিনটা ধরেন চার পাঁচ ছয় সাত চারটা দিন তার চার দিন সর্বনিম্ন চার দিন সম্পর্কে নিশ্চিত যে রসুল্লাহ সাল্লাম অবস্থান করেছেন একই জায়গায় মক্কাতেই আর কসর করেছেন আর তারপরে বাকি সময়টা আট তারিখে চলে গেলেন মেনা নয় তারিখে চলে গেলেন আরাফা রাত্রে চলে আসলেন মুজদালেফা দশ তারিখে চলে আসলেন মেনা মেনা এসে কঙ্কর মারলেন কোরবানি করলেন তারপরে আবার চলে আসলেন মক্কায় তফে ফাজার জন্য তফে জিয়ারার জন্য তারপর আবার ফিরে গিয়ে মেনায় থাকলেন এগারো বারো তেরো এগুলি তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় থাকলেন এগুলিকে ধরবো না এগুলো অন্য জায়গায় থাকলেন মক্কায় তো থাকলেন না মক্কার বাইরে থাকলেন সুতরাং আমরা নিশ্চিত যে নবী করিম ইসলাম সর্বনিম্ন সময়ের সফর একই জায়গায় স্থায়ীভাবে থেকেছেন সেটা হচ্ছে এই মক্কার কয়টা দিন চারটা দিন হ্যাঁ সুতরাং চার দিন সম্পর্কে আমাদের কোনো দ্বিমত নেই যে চার দিন কোথাও যদি থাকেন আপনি তাহলে আপনি কসর করেন আর চার দিনের বেশি যদি কোথাও থাকার নিয়ত করেন তাহলে কি করবেন আপনি মকিম হয়ে গেলেন সুতরাং আপনি কি করবেন পুরা নামাজ পড়বেন নবী করিম সাল্লাম তাহলে ওই হাদিসগুলির কি জবাব দিব নবী সাল্লাম উনিশ দিন ধরে কসর করেছেন মক্কা বিজয় হ্যাঁ তাবুকের সফরে ২০ দিন কসর করেছেন এর জবাব কি দেব হ্যাঁ, হ্যাঁ ওর জবাব আছে ওর জবাব যে কোন সফর সফর হচ্ছে দুই রকম এখন তাহলে সফরকে দুই ভাগে ভাগ করেন এক সফর হচ্ছে যে আমি জানি না কখন ফিরে আসবো বেরিয়েছি বলতে পারি না দুই দিনেও ফিরতে পারি আবার আমার পঞ্চাশ দিনও লেগে যেতে পারে এইরকম যদি সফর হয় যেটা হচ্ছে অনির্দিষ্ট সফর সময়কাল নির্ধারিত নেই ছেলে হারিয়ে গেছে খোঁজে বেরিয়েছে গরু চুরি হয়েছে খোঁজ করতে গেছেন হ্যাঁ বোঝা গেছে এইরকম এই ধরনের যে সফরগুলি আছে এই সফরে বলা যাবে না আমি এক দুদিনে ছেলে পেলে ফিরে আসবো আল্লাহ না করে এরকম হয় আর যদি না পাই তো মাসকে মাসও লেগে যেতে পারে যে কোনো সময় পেলেই চলে আসবো তাহলে এইরকম যদি পরিস্থিতি থাকে তাহলে যতদিন থাকবেন কসর করতে থাকেন এতে কোনো দ্বিমত নেই যতদিন থাকবেন মাসকে মাস যদি থেকে যেতে হয় তবু আপনি মুসাফির কারণ জানেন না আজকে আমার কাজ শেষ হয়ে গেল আজকে ফিরব আপনার স্যালারি বেতন বাকি আছে জেদ্দাই আর গিয়েছেন মোদির জালেম বলছে যে ঠিক আছে আজকে হবে না কালকে ভাবছেন কালকে বেতনটা পেয়ে আবার চলে যাব কালকে কালকে করতে করতে পনেরো দিন বিশ দিন হয়ে যাচ্ছে কসর করবেন না করবেন না কসর করতে থাকেন আপনি কারণ জানেন না যে কখন আমি বেতন পেয়ে যাই বেতন পেলে টান দেবো বুঝছেন না কিন্তু আপনি সফরে যাচ্ছেন উমরার সফর জিয়ারার সফর মদিনা গিয়ে আমি এক সপ্তাহ থাকবো জানা আছে যে আমি কদিন থাকবো ঠিক না তাহলে যখন এক সপ্তাহ নিয়ত করে নিয়েছেন আর আপনি সেখানে মুসাফির নন মকিম হয়ে গেছেন আর বুঝছেন তো এখন নবী করিম সাল্লাম মক্কা বিজয়ের বছরে উনিশ দিন কেন কসর করলেন আর তাবুকের সফরে ২০ দিন কেন কসর করলেন কারণ নবী করিম সাল্লাম মক্কা বিজয়ের বছর গেছেন মক্কা বিজয় হওয়ার পরে এখানকার নেতৃত্ব কার কাঁধে ন্যস্ত করব কাকে দায়িত্বশীল বানাবো কাকে কোন দায়িত্ব দিব কে মোয়াজদেন হবে কাবা ঘরের কে এমামতি করবে কে এখানকার পরিচালনার দায়িত্ব কাকে রাখবো তারপরে আবার হোনাইনের লোকেরা মাথা চাড়া দিয়েছে কাফের গুলো এগুলোকে দমন করতে হবে তো হোনাইনের হোনাইনের যুদ্ধে চলে গেলেন ওখানে কখন শেষ করতে পারবেন তাও জান না তার এই করতে কতদিন চলে গেল উনিশ দিন চলে গেল কাজ শেষ হলে মদিনায় চলে যাবো কাজ শেষ হলে মদিনায় চলে কাজ শেষ হচ্ছে না মদিনা আসতে পারছেন না উনিশ দিন কসর করেছেন বুঝলেন না তাবুকের যুদ্ধে ওই রকমই হয়েছিল তাবুকের যুদ্ধে তাবুক পর্যন্ত পৌঁছিলেন কারণ নবী করিম সাল্লাম সংবাদ পেয়েছিলেন যে রোম শাসকরা প্রস্তুতি নিচ্ছে ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে সুতরাং এদেরকে ধমক দেওয়ার জন্য বা এদের মোকাবেলার জন্য এগিয়ে যেতে হবে একেবারে আরবের বর্ডার পর্যন্ত কারণ সামদেশ জর্ডন পর্যন্ত ওদের দখলে ছিল রোমদের দখলে ছিল তাবুকের কাছাকাছি জর্ডন এলাকা তো তাবুক পর্যন্ত রসুল্লাহাম সাহাবাই কেরামদেরকে নিয়ে গেলেন খুব গরমের সময় কষ্টের সময় খেজুর পাকছে ইমানি পরীক্ষা মুনাফিকরা কত রকমের বাহানা করে এরা গেল না এত গরমে আর খেজুর গুলো নষ্ট হয়ে যাবে এত দূরের সফর হ্যাঁ? সাড়ে ছয়শো কিলোমিটার বেশি মদিনা থেকে দূরত্ব এত লম্বা সফর নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে দিয়ে কোনো জেহাদের সফর করেন নাই তো ওই ওই সফরটাতে মোনাফেকদেরকে চিহ্নিত করা হয়েছিল যে এরা হচ্ছে মোনাফেক যারা যেতে চায় না বিভিন্ন বাহানা ওজু করল নবী করিম সাল্লাম ওখানে গেলেন যাওয়ার পরে দেখলেন না ওরা ভয় খেয়ে গেছে ভীত সন্ত্রস্ত আল্লাপাক ওদের কাফরেদের অন্তরে এমন ভয়ভীতি সঞ্চারিত করে দিয়েছে যে ওরা আর আসলো না মোকাবেলা মোকাবেলা তো হলো না এখন নবী সাল্লাম দ্বিধাদ্বন্দ্বে থাকলেন আগফিস করতে থাকলেন আরো এগিয়ে গিয়ে আক্রমণ করব তাদের ওপর যাতে করে ওরা আর একটু ভয় পায় না এখান থেকে ফিরবো এই কল্পনা জল্পনাতে নবী করিম সাল্লাহ সাল্লাম এই সফর প্রায় বিশ দিনের হয়ে গেছিল সফর বিশ দিনের হয়ে গেছিল তারপরে ফিরে আসলেন যেহেতু নবীন জানছিলেন না যে কখন এই তাবুক থেকে ফিরে যাই কয়দিন থাকি না থাকি এই জন্য নবী করিম সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে তাবুকের সফরে তাবুক যুদ্ধের সফরে কসর করেছেন এইরকমই আপনারও যদি অবস্থা হয় তো এই হাদিসগুলোর আমল করবেন আমার সফর জানা না যে কয়দিনের জন্য যাচ্ছি না যাচ্ছি হ্যাঁ কদিন থাকবো না থাকবো কাজ শেষ হলে আমি সেখান থেকে কেটে পড়বো চলে আসবো তাহলে আপনি কসর করতে থাকেন আল্লাহ আলাম যে কথাগুলি বললাম প্রায় সবগুলি কথা আলোচনায় চলে এসছে যদি কোনো ঘাটতি থাকে বা কোনো ক্ষেত্রে অসম্পূর্ণ থাকে অথবা কোনো কথা আলোচনায় না আসে তাহলে আপনারা শেষখানে জিজ্ঞেস করে নিতে পারবেন আমি এই বিষয়ে কয়েকটি ফতুয়া নকল করেছি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলের নৌরুন আল্লাহ দর্ব যেটা ইজাতুল কোরআন করিম রেডিওতে আসে আর সেগুলি কিতাবের আকারে ফতুয়ার কিতাবের আকারে সেগুলি ছেপেছে ওতে থেকে লাজনা দায়েমার যে আপনার স্থায়ী কমিটি রয়ে ফতুয়া বোর্ড রয়েছে সৌদি আরবে দারুল ইফতার সেখানকারও ফতুয়া নকল করেছি তাদের সকলের ফতুয়া যে কোনো জায়গায় যদি আপনি চার দিনের বেশি থাকার নিয়ত করে নেন তাহলে আপনি মকিম আর চার দিন বা চার দিনের কম যদি হয় তাহলে সেখানে আপনি মুসাফির এই মর্মে কোন একজন জিজ্ঞেস করছে শাহবিন বাজকে যে যারা কসরের সময়কাল নির্ধারিত করছে পাঁচ দিনে বা চার দিনে এর দলিল বা কি রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রত্যেক সফরে কসর করেছেন পাঁচ দিন হোক আর বেশি হোক যেমন উনিশ দিন বিশ দিন পর্যন্ত কসর করেছেন তারপরে কসর করা সন্ন্যত না ওয়াজিব এই দুটো কথা জিজ্ঞেস করেছেন জবাবে বলছেন শেখিনবাদ রহমতুল্লাহ আলাই যে আল আকসারুন অধিকাংশ আলমাইকের আমরা বলছেন কালু আল আসলফি হাকিল মকিম আল ইতমাম আসল হচ্ছে যে মকিম যদি আপনি হয়ে যান তাহলে পুরো নামাজ পড়তে হবে নবী করিম সাল্লাম যখন বিদায় হজে চার দিন থেকেছেন মক্কায় ফালাম্মা আকামান নবী সাল্লাহ ফি ওয়াদা আরবাত আইয়াম ফিল ইয়ামির রাবে মাসা ইলামিনা চার দিন থেকেছেন চতুর্থ দিনে মানে চার তারিখে পৌঁছিলেন পাঁচ থেকে গণনা করেছেন তাহলে পাঁচ ছয় সাত আট আট তারিখে মেনাই চলে গেল চতুর্থ দিনে সেই জন্য নবী করিম সাল্লাম কি করেছেন এই চার দিন কসর করেছেন আর ওইগুলোতে একদিন দুদিন করে ওতে তো কসর চলেছে মানে পুরো সফরে কসর করেছেন কালু অধিকাংশ আলামারা বলছেন হাজহিল আরবা আতু এই চার দিন হচ্ছে নিশ্চিত চার দিন এক জায়গায় অবস্থান করা সর্বনিম্ন নিশ্চিত যে এতে কসর করা কাদ আজাম আলিহা নবী সাল্লাম নিয়ত করে থেকেছেন চার তারিখে পৌঁছিলেন মক্কাই আর ভালো করে জানছে আট তারিখের আগে আর কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই কেউ কেরানে এসছে কেউ তামাত্ম করলো সুতরাং এখান থেকে আট তারিখে আমরা মিনা বেরোব এর মধ্যে নবী সাল্লাম কসর করেছেন সুতরাং ফানাকসর আমরাও কসর করব চার দিন অমা জাদা আলাইহা চার দিনের বেশি যদি হয়ে যায় তাহলে আমরা মকিম হয়ে গেলাম নতিম্ম তাহলে পুরা নামাজ পড়ব কেউ কেউ বলেছেন আলমাদের যে দিন যতই হয়ে যাক না কেন যতক্ষণ সফরের নিয়ত আছে যে আমি সফরেই আছি আমি এখানে থাকবো না তাহলে আপনি কসর করতে থাকবেন তার মানে যারা ইউরোপ আমেরিকা যাচ্ছে ধরেন ভিসা নিয়ে যাচ্ছে দুই মাস চার মাস ছয় মাসের ভিসা নিয়ে যাচ্ছে যাওয়ার পরে যদি মনে করে যে না আমি থাকবো এই ভিসা পর্যন্ত থাকবো তারপরে চলে যাব তাহলে মুসাফির তাহলে কি মোসাফ যতক্ষণ পর্যন্ত তার নিয়ত না পাল্টাবে যে না রে ভিসা নিয়ে এসছিলাম কিন্তু না কোন রকম ভাবে ডানে বামে করে কিছু করে এই দেশেরই গ্রিন কার্ড দেব থাকবো এই দেশে যতক্ষণ এই নিয়ত না করবে ততক্ষণ পর্যন্ত মকিম বুঝা গেছে এটা ফতুয়া এটা সবচেয়ে ঢিলা ফতুয়া মানে যতদিন থাকেন আপনি মুসাফির আমরা তাহলে সবাই মুসাফির যত প্রবাসী সব মুসাফির যত স্টুডেন্ট বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে আর সবাই মুসাফির এটা হচ্ছে সবচেয়ে হালকা ফতুয়া ওয়াকাল ইবিন আব্বাস ইমাম সাহাবি আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানহার একদল বলছেন তোহাদ্দুল মুদাত সাত আশারি অমান সময় হচ্ছে নির্ধারিত সময় বছরের উনিশ দিন কারণ আকামাফি আমাল ফাথি মক্কা বিজয়ের বছর থেকেছেন উনিশ দিন থেকেছেন আলাইহা তাহলে উনিশের বেশি মুসাফির মুসাফির পুরা কিন্তু নবীসম এই কথা নিজেরা উনিশের বেশি হইলে কিন্তু তোমরা করবে না কথা বলেছেন বলেন সুতরাং উনিশের হাদিস দিয়ে দলিল পেশ করা যাবে না ওয়াকালা বা দহম আর কেউ কেউ বলেছেন আশারত ইয়াম দশ দিন কেন দশ দিন লিয়ান্না রসুল আকামা ফিহাজাতিল ওয়াদায় আশারাহ কারণ বিদায় হজে রসুল্লাহ দশ দিন থেকেছেন বিদায় হজে দশ দিন কিভাবে থেকেছেন ওই ব্যাখ্যাটা বললাম চার জিল হজে পৌঁছেছেন আর চোদ্দ জিল হজে রসুল্লাহ সাল্লাম বেরিয়ে গেছেন তো কদিন হইল মক্কা মেনা মুজদালেফা আরাফা এই সবগুলি মিলে কয়দিন হইল চার তারিখে পৌঁছে জিল হাজ মাসেল পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তারিখে বেরিয়ে গেল হ্যাঁ আর চার চারে পৌঁছাচ্ছে চার থেকে ধরলে তো তাহলে চোদ্দ ধরতে হবে না আপনার তেরো তারিখ পর্যন্ত দশ দিন হয়ে যাচ্ছে তো দশ দিন যেহেতু থেকেছে রসুল্লাহাম মক্কার মিনা মুজদালিফা আরাফা মিলিয়ে সেই জন্য দশ দিনের ফটোয়া দিয়েছেন যেমন আনাস আল্লাহন সাহাবি এটাই কথা বলতেন যে নবী সালাম দশ দিন থেকেছেন ইল্লা আন্নাল আহওয়াত আলীল মোমিন মোমিনের জন্য অধিক সতর্কতা হচ্ছে অধিকাংশ আলমাদের ফতুয়া যে ইনকানা আর বা তাইয়াম যদি চার দিন হয় তাহলে মুসাফির চার দিনের বেশি হয় তাহলে মুকিম অথবা কেউ কেউ অন্য ভাষায় বলেছেন শুনে রাখেন ভাষাটা তাহলে বুঝতে সুবিধা বিশ অক্ত পর্যন্ত আপনি কসর করতে পারবেন যখনই একুশ অক্ত নামাজ পড়ার সময় পেয়ে যাচ্ছেন তখন আপনি একুশ শক্ত চলে আসলে আপনি মকিম হয়ে গেলেন বিশ শক্ত নামাজ পড়তে কয়দিন লাগে চার দিন লাগে চার পাঁচে বিশ তাহলে যখন একুশ শক্ত এই কথাই ফতুয়াই শেফিন বাদ রাহিমাহুল্লাহ বলছেন যে আও এহদা ওয়া ইসিনা সলাতান একুশ অক্ত নামাজ পড়ার যখন নিয়ত করে নিবে হ্যাঁ, বা একুশ পর্যন্ত কসর করবে আর তারপরে ফায়দা নেওয়া আকস্তার আমিন ওয়াহিদ ওয়াসিন একুশের বেশির যদি নিয়ত করে নাই তাহলে পঞ্চম দিনে পড়ে গেছে সুতরাং আজাম আলাল একামা তার মানে সে সংকল্পবদ্ধ যে আমি এখানে মুখিম অবস্থান করছি ফাল আহুয়াতলাহু আল ইতমাম সুতরাং অধিক সতর্কতা তার জন্য পুরো নামাজ পড়া কারণ মকিমের জন্য আল্লাহ পাক চার নামাজ ফরজ করেছেন চার রাকাত করে দুই রাকাত নামাজ তাদের জায়েজ নয় হাজামিম বাবিল এহতিয়াত এটা হচ্ছে সতর্কতা হাজা কৌলুল জমহুর আর এটা হচ্ছে অধিকাংশ মাইকেরাম ওলা মাইকেরামদের ফতুয়া ফতুয়া নুরুন আল্লাহ দারবের তেরোতম খণ্ড বত্রিশ পৃষ্ঠা এইভাবে আরো বেশ কিছু ফতুয়া রয়েছে যাই হোক সময় শেষ দিকে এই জন্য এই বিষয়টা এখানে শেষ করছি আর যথেষ্ট আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে যদি আজকের আলোচনায় কারণ কসরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর অনেকের জন্য জটিল ঝামেলাযুক্ত মনে হয় ভেজাল মনে হয় যদি কারোর জন্য স্পষ্ট থাকে তো প্রশ্ন করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলম যেন কোরআনে হাদিস বুঝার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক আমাদেরকে এবাদত বন্দীগীর তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে হৃদায়তের পথে রাখেন আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে যেন যেন তুলফির দোষ দান করেন বালা মুসিবত যেন দূর করে দেন যেসব ভাইদের বালা মুসিবত রয়েছে বালা মুসিবত দূর করে দেন আমাদের অনেক ভাইয়েরা দোয়া চাইছেন অসুস্থ রয়েছেন তাদের আপনজন কারো বিবি কারো ছেলে মেয়েরা আল্লাহ পাক সকলকে যেন সুস্থ রাখেন সেফা দান করেন আল্লাহ পাক সকলে যেন হেফাজত করেন খোলাফায় রাশেদিনের সন্না আমার সন্না বলতে একই হয়েছে নতুন কিছু হয়নি কারণ রাশেদিনরা একেবারে নতুন কিছু করেননি যদি বাহ্যিক আপনাকে কোনো কিছু নতুন মনে হয় তার মূল মজুদ রয়েছে আসলটা মজুদ রয়েছে আসল মজুদ রয়েছে যেমন উদাহরণস্বরূপ তারা বি প্রতিদিন জামাত নবী তিন দিন জামাত করে তাহলে আসলটা মজুদ রয়েছে বাধা ছিল যে এত সুন্দর লেগেছে আল্লাহ পাককে যদি প্রতিদিন আমি এইভাবে জামাত করে নামাজ পড়াই তোমাদেরকে তারাবির তো ওয়াহির দরজা খোলা আছে ফরজ হয়ে যেতে পারে বাধা শেষ নবী ইন্তেকালের সাথে বাধা শেষ ওহির দরজা বন্ধ হয়ে গেছে তখন ওমার রাজি আল্লাহ তালানো চিন্তা করলেন যে তাহলে প্রতিদিন পড়া যাক প্রতিদিন জামাত করা যাক তারাবির তাহলে তিনি নতুন কিছু নিয়ে আসেননি নতুন কিছু নিয়ে আসা কারো জন্য ছাড় নেই যে নতুন কিছু নিয়ে আসবে দিনের নামে একেবারে নতুন কিছু যারা মূল মজুদ রয়েছে এইরকম কিছু তারা করেছেন আর বিশেষ করে তাদের আদর্শ আর আমার আসমান জমিন পার্থক্য করেছে আপনি কখন এটা তুলনা করবেন না যে খোলাইফার আসাদিনের আদর্শ যেমন মানা যাবে তাহলে ওই রকমই ইমাম আবু হানিফা সাফি মালিকের মানা যাবে না কখনো না আব্দুল কাদির জিলানির মানা যাবে তাদের জিকিরের তরিকা না আসমান জমিনের পার্থক্য জিলানির সাথে ওবাকার উমার উসমান আলীর আসমান জমিনের পার্থক্য রয়েছে তারা রসুল্লাহামকে নিজের চোখে দেখে শিখেছেন কতটা শরীয়তে অনুমতি আছে তা চোখে দেখে হাতে নাতে শিখেছেন আর তাদের যে ইমান আর তাদের রসুল উল্লাহামের মহাব্বত আর সন্ন্যতের অনুসরণের যে আগ্রহ আর ইমানি জজবা সেটা অন্যদের তুলনায় অনেক বেশি সুতরাং তাদের দ্বারা নতুন কিছু হইতেই পারে না এই জন্য বিশ্বাস এই সার্টিফিকেট দিয়েছেন যে আলাইকুম বেসুন্নতি সুন্নতুল খোলাফের রাস আমার আদর্শ এবং খোলাফায় রাশাদিন আদর্শকে তোমরা মজবুত করে ধরিও তার মানে এই নয় যে এই রাস্তা খোলা আছে আর বড় বড় আলেমরা নতুন কোন কথা বললে নিয়ে নিতে হবে না কখনো নেওয়া যাবে না